আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নাবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করলেন তার দেহের দৈর্ঘ্য ছিল ষাট হাত অতপর তিনি অর্থাৎ আল্লাহ তাকে অর্থাৎ আদমকে বললেন যাও ওই ফেরেস্তা দলের প্রতি সালাম করো এবং তারা তোমার সালামের জবাব কিভাবে দেয় তা মনোযোগ দিয়ে শোনো কারণ সেটাই হবে তোমার এবং তোমার সন্তানদের সালামের রীতি অতপর আদম আলাইসাল্লাম ফেরেস্তাদেরকে বললেন আসসালামু আলাইকুম ফেরস্তা মণ্ডলী তার উত্তরে আসসালামু আলাইকা ওরহমতুল্লাহ বললেন ফেরেস্তারা সালামের জবাবে ওয়ারহমতুল্লাহ শব্দটি বাড়িয়ে বললেন যারা জান্নাতে প্রবেশ করবেন তারা আদম আলাহিসাল্লাম এর আকৃতি বিশিষ্ট হবেন তবে আদম সন্তানের দেহের দৈর্ঘ্য সর্বদা কমতে কমতে বর্তমান পরিমাপে এসেছে